সুনীল নীলাম্বর সুবিশাল জলধি উজ্জ্বল দিবাকর স্নিগ্ধ হিমাংশু সুশীতল বাড়ি সবই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিনের অনুপম সৃষ্টি মহান স্রষ্টার গুণমুগ্ধ বান্দা সুরের লহরিতে হৃদয়ের আবেগ ফুটিয়ে তুলে গেয়ে ওঠে ও আকাশ কেন নীলিন তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিন তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা যার ছোঁয়াতে ওঠে রবি কদম ফুটে বরসায় সাগর নদী পাশ পাখালি চলে আপন ঠিকানা ও যার ছোঁয়াতে ওঠে রবি কদম ফুটে বরসায় সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানা আধার রাতে হেসে ওঠে আধার রাতে হেসে ওঠে সাধের মায়ার জোছনা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিম তুমি ও কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ সে মন সবিজ মন তারা ও কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ শ্যামল সবি যে মন কারা অজুত তারা ভেসে ওঠে অজুত তারা ভেসে ওঠে পেয়ে যে তার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নিলিন তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধা তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা